পড়ে আছি বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে পড়ে আছি বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে আল্লাহ তুমি যেতে দিও সোনার মদিনা এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না পড়ে আছি বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে পড়ে আছি বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে আল্লাহ তুমি যেতে দিও সোনার মদিনা এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না আইয়ামে জাহেলিয়াতে অন্ধকারে রই জগতে আইয়ামে জাহেলিয়াতে অন্ধকারে রই জগতে আইয়ামে জাহেলিয়াতে অন্ধকারে রই জগতে কত পতহারা জাতি পেল আলোর নিশানা এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না পড়ে আছে বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে পড়ে আছি বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে আল্লাহ তুমি যেতে দিও সোনার মদিনা এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না বারোয় রবি ওলা দন্ন নবের জন্ম বলে বারয়ে রবে ওলাওয়ালে দন্ন নবের জন্ম বলে বারয়ে রবে ওলাওয়ালে দন্ন নবের জন্ম বলে দন্ন কুরাইশের বংশ দন্ন আমেনা এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না যদি ডানা থাকতো আমার দেখতে যেতাম সবুজ মিনার যদি ডানা থাকতো আমার দেখতে যেতাম সবুজ মিনার যদি ডানা থাকতো আমার দেখতে যেতাম সবুজ মিনার যে মিনারের মাঝে আছে আলোর নিশানা এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না পড়ে আছি বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে পরে আছে বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে আল্লাহ তুমি যেতে দিও সোনার মদিনা এতদিন হয়ে গেল যাওয়া হল না এতদিন হয়ে গেল যাওয়া হল না এতদিন হয়ে গেল যাওয়া হল না সোর চন্দ মনে প্রাণে শরণ করি গানে গানে সোর চন্দ মনে প্রাণে শরণ করি গানে গানে সোর চন্দ মনে প্রাণে শরণ করি গানে গানে যে শরণের মাঝে আমার আসল সান্ত্বনা এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না পড়ে আছে বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে পড়ে আছি বাংলাদেশে নবীর প্রেমের ভক্ত বেশে আল্লাহ তুমি যেতে দিও সোনার মদিনা এতদিনে হয়ে গেল যাওয়া হলো না এতদিনে হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না এতদিন হয়ে গেল যাওয়া হলো না